আবদুল্লাহ ইবনু আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম মক্কা বিজয়ের দিন বলেছেন মক্কা বিজয়ের পর হতে মক্কা থেকে হিজরতের প্রয়োজন নেই কিন্তু জিহাদ ও নেক কাজের নিয়াত বাকি আছে আর যখন তোমাদের জিহাদের ডাক দেওয়া হবে তখন তোমরা বেরিয়ে পড়বে